আলহামদুলিল্লাহ আসসালাত আমার প্রিয় মুসলিম ভাই ও বোন উম্মার সচেতন আলিম সমাজ ও দায়ী ভাইয়েরা বরাবরই আপনাদের পাশ্চাত্যের বিভিন্ন ধ্বংসাত্মক মতবাদ ও ইমান বিধ্বংসী কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক করে আসছেন এদেশে যারাই পাশ্চাত্যের নানান এজেন্ডা বাস্তবায়নের হীনচেষ্টায় তৎপর তাদের সব ষড়যন্ত্রের মুখোশ তারা উন্মোচন করে যাচ্ছেন এতদিন আপনাদের আর বুঝতে বাকি নেই দারিদ্র বিমোচনের নামে এদেশের গ্রামগঞ্জে গজে ওঠা বিভিন্ন এনজিও সংস্থাগুলো আসলে কেমন ভয়ঙ্কর টার্গেট বাস্তবায়নে কাজ করে যাচ্ছে কাদের মতবাদকে তারা প্রতিষ্ঠিত করার অপতৎপরতা চালাচ্ছে অবস্থা আজ এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে ট্রান্সজেন্ডার সমকামিতার মতো ধ্বংসাত্মক অপরাধগুলোকে তারা প্রকাশ্যে প্রমোট করার দুঃসাহস দেখাচ্ছে তাদের নির্দেশনা মোতাবেক এদেশের শিক্ষা সিলেবাস ও পাঠ্যপুস্তক প্রণীত হয়েছে কমলমতি শিক্ষার্থীদের ইমান হারা ও চরিত্রহীন করার লক্ষ্যে পাঠ্যপুস্তকে ইমান বিধ্বংসী উদ্ভট গল্প মূর্তির ছবি আর অশ্লীল পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে তন্মধ্যে মারাত্মক একটি বিষয় হল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মানুষে মানুষের সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ের শরীফার গল্প শিরোনামের লেখাটি যেখানে হিজড়া শব্দের আড়ালে হিজড়াদের প্রতি সহানুভূতিকে কাজে লাগিয়ে মূলত ট্রান্সজেন্ডার ও সমকামিতার মতো জঘন্য অপরাধকে স্বাভাবিক বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে এই গল্পে শরীফা নামে এক ব্যক্তি বলছে ছোটবেলায় সে ছেলে ছিল তার নাম ছিল শরীফ আহমেদ আস্তে আস্তে সে যখন বড় হলো নিজেকে সে তখন মেয়ে ভাবতে শুরু করলো মেয়ের মতো আচরণ করতে লাগলো এটাই নাকি তার ভালো লাগে এই বইয়ের চল্লিশ নম্বর পৃষ্ঠায় এসেছে শরীফা নিজের সম্পর্কে বলছে ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো কিন্তু আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম আরও কয়েক লাইন পরে শরীফের বক্তব্যে বলা হয়েছে একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে আমার মনে হলো এই মানুষটাও আমার মতন সে আমাকে বলল আমরা নারী বা পুরুষ নই আমরা হলাম তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার সেই মানুষটা আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে নারী পুরুষের বাইরে আরও নানা রকমের মানুষ আছেন তাদের বলা হয় হিজড়া জনগোষ্ঠী বিচক্ষণ ব্যক্তিমাত্রই বুঝবেন এখানে উল্লেখিত পাঠের সাথে হিজড়াদের কোনো সম্পর্ক নেই কেননা হিজড়ারা জন্মগতভাবে শারীরিক ত্রুটিযুক্ত মনে মনে নিজেকে কিছু ভাবার সাথে হিজড়াদের কোনো সম্পর্ক নেই পুরুষের শরীর কাঠামো ও লিঙ্গধারী কেউ শুধু মনে মনে নিজেকে মেয়ে ভাবার কারণে তাকে কিছুতেই মেয়ে বলা যায় না এবং হিজড়াও বলা যায় না পক্ষান্তরে নারীর শরীর কাঠামো ও লিঙ্গধারী কেউ শুধু মনে মনে নিজেকে পুরুষ ভাবার কারণে তাকে পুরুষ বলা যায় না এবং হিজড়াও বলা যায় না শুধু মনে মনে নিজেকে কিছু ভাবার দ্বারা কখনো কারো লিঙ্গ পরিচয় নির্ধারিত হয় না মূলত ছেলে হয়েও নিজেকে মনে মনে মেয়ে ভাবা কিংবা মেয়ে হয়েও নিজেকে মনে মনে ছেলে ভাবা এটা সমকামিতা আর জেনাকে সহজ ও স্বাভাবিক করারই এক ভয়ঙ্কর পায় তারা এখানে একই সাথে অনেকগুলো অপরাধকে স্বাভাবিকীকরণের সবক দেয়া হচ্ছে একদিকে জেনার সবক অপরদিকে সমকামিতার সবক কেননা একটা বিকৃতমনা ছেলে নিজেকে মনে মনে মেয়ে ভাববে আর মেয়ে পরিচয়ে অপর মেয়েদের সাথে যাচ্ছে তাই করার সুযোগ পাবে কিংবা ছেলে হয়েও মনে মনে নিজেকে মেয়ে ভাবার কারণে মেয়ে পরিচয় দিয়ে কোনো ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আর নির্বিঘ্নে সমকামিতায় লিপ্ত হবে মূলত মুসলিম দেশগুলোতে পশ্চিমা বিশ্বের ঘৃণ্য এলজিবিটি আন্দোলনের উদ্দেশ্য এটাই এলজিবিটি একটি গুচ্ছ শব্দ এর প্রতিটি অক্ষরের নির্দিষ্ট অর্থ আছে এল লেসবিয়ান নারী সমকামী জি গে পুরুষ সমকামী বি বাইসেক্সুয়াল উভকামী টি ট্রান্সজেন্ডার নারী সাজা পুরুষ বা পুরুষ সাজা নারী এই এলজিবিটি আন্দোলনের লক্ষ্য সমকামিতা ট্রান্সজেন্ডার সহ বিভিন্ন যৌন বিকৃতির স্বাভাবিকীকরণ যেহেতু বাংলাদেশে সরাসরি সমকামিতার পক্ষে কর্মকাণ্ড চালানো কঠিন তাই এখানে ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠার মাধ্যমে তারা এলজিবিটির সকল এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে আমার প্রিয় মুসলিম ভাই ও বোন ইতিপূর্বে সমকামী নিকৃষ্ট কিটগুলো তাদের জঘন্য নোংরামি সমকামিতার বিস্তার ঘটানোর বহু চেষ্টা চালিয়েছে কিন্তু তাহিদবাদী মুসলিম জনতার প্রতিবাদ ও সাহসী পদক্ষেপে তাদের অনেক ঘৃণ্য প্রয়াস মুখ থুবড়ে পড়েছে উপযুক্ত প্রাপ্য পেয়ে জাহান নামে পৌঁছেছে সমকামিতার পক্ষে কাজ করে যাওয়া কিছু নরপিসাজ এরপর ব্যক্তি পর্যায়ে সমকামিতার প্রচার প্রসারে তারা খুব সুবিধা করতে পারেনি কিন্তু এই ঘৃণ্য কর্মকাণ্ডকে পৃথিবীব্যাপী বিস্তার ঘটানোকে যারা নিজেদের আদর্শিক লক্ষ্য বানিয়েছে বিকৃত যৌনাচার অভ্যস্ত যাদের দেশের অধিকাংশ অধিবাসী যাদের পারিবারিক কাঠামো ঠুনকো হয়ে পড়েছে পাশ্চাত্যের সেসব লম্পট পিসাজ ও তাদের অনুগত গোলামরাই আজ এটাকে মুসলিমদের মাঝে ছড়িয়ে দেওয়ার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমার প্রিয় মুসলিম ভাই ও বোন খুব ভালো করে জেনে রাখুন আইন করে আজ যে ট্রান্সজেন্ডার মতবাদের স্বীকৃতি দেওয়ার পায়তারা শুরু হয়েছে এই ট্রান্সজেন্ডার মূলত ধ্বংসাত্মক এলজিবিটি আন্দোলনেরই অংশ এই ঘৃণ্য এলজিবিটি আন্দোলনের মাধ্যমেই পশ্চিমা বিশ্বে সমকামিতা পুরুষে পুরুষে বিয়ে সহ নানা বিকৃত যৌনাচারের বৈধতা দেওয়া হয়েছে মুসলিম বিশ্ব যেন এসব জঘন্য কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটে এবং আইনিভাবে এগুলো বৈধতা পায় সেই টার্গেটেই এই ঘৃণ্য আন্দোলনের হোতারা নিরলস কাজ করে চলেছে ব্যাপক ফান্ডিং করে মিডিয়া ও এনজিওগুলোর মাধ্যমে এসব ধ্বংসাত্মক কাজকে স্বাভাবিকীকরণের নানান পদক্ষেপ তারা গ্রহণ করেছে আজ তাদের নির্দেশনা মোতাবেকই এদেশের পাঠ্যপুস্তকে এসব বিকৃতি ও জঘন্য মতবাদের পাঠ দেওয়া হচ্ছে এই ট্রান্সজেন্ডার নামক বিকৃত মতবাদের প্রধান দাবিগুলো হলো মানুষের পরিচয় নির্ভর করে তার অনুভূতি আর মনের চাওয়ার উপর নিজেকে মনে মনে সে যা ভাবে সেটাই তার পরিচয় তার জন্মগত দেহ যাই হোক না কেন নিজেকে যে নারী মনে করে আইন ও সামাজিকভাবে তাকে নারী বলে মেনে নিতে হবে পক্ষান্তরে নিজেকে যে পুরুষ মনে করে তাকে পুরুষ বলে মেনে নিতে হবে মানুষ ইচ্ছে মতো নারী বা পুরুষের বেশ ধারণ করবে তার যেমন ইচ্ছা পোশাক পরবে চাইলে ওষুধ আর অস্ত্রোপচারের মাধ্যমে নিজের দেহকে বদলে নেবে এমনকি কেউ যদি অস্ত্রোপচার না করেও নিজেকে বিপরীত লিঙ্গের বলে দাবি করে তার সেই দাবিকে সামাজিকভাবে মেনে নিতে হবে এ সকল উদ্ভট দাবির ব্যাপারে রাষ্ট্র সমাজ কোনো বাধা দিতে পারবে না বরং মানবাধিকারের নামে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী হিসেবে এ ধরনের মানুষের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে হবে সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে ছোটবেলা থেকে সবাইকে এই পাঠ শেখাতে হবে যে মানুষের মনটাই তার লিঙ্গ পরিচয়ের জন্য গুরুত্বপূর্ণ দেহ না কেউ নিজেকে যা মনে করে সেটাই তার পরিচয় হিসেবে ধর্তব্য হবে বলার অপেক্ষা রাখে না এই মতবাদের অবধারিত ফলাফল হল সমাজের সমকামিতা ও বিকৃত যৌনতার অবাধ প্রসার এর ফলে সমাজে আর সুশৃঙ্খল পারিবারিক প্রথা ও বন্ধন টিকে থাকবে না ব্যাহত হবে মানব বিস্তারের স্বাভাবিক ধারা সম্পত্তির বন্টন থেকে শুরু করে সামাজিক প্রতিটি সুশৃঙ্খল বিষয় বিশৃঙ্খল ও বিপর্যস্ত হয়ে পড়বে কেউ মেয়ে হয়েও নিজেকে ছেলে দাবি করে কিংবা কেউ ছেলে হয়েও নিজেকে মেয়ে দাবি করে একে অপরের অধিকারগুলো হরণ করবে আমার প্রিয় মুসলিম ভাই ও বোন এই মতবাদ যদি আপনি মেনে নেন এর অর্থ হল বিকৃত মানসিকতাধারী কোনো লম্পট ছেলে নিজেকে মেয়ে পরিচয় দিয়ে আপনার মেয়ের সাথে পাশাপাশি বসে ক্লাস করতে পারবে হোস্টেলে একই হলে থাকতে পারবে একই টয়লেট একই কমন রুম ব্যবহার করার সুযোগ পাবে এমনকি সে চাইলে নিজেকে মেয়ে দাবি করে আপনার ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে তাহলে কি বোঝা গেল এই ধ্বংসাত্মক ঘৃণ্য মতবাদ একদিকে বিপরীত লিঙ্গের লোকদের সাথে অবাধ মেলামেশার সুযোগে জেনাবে বিচারের দুয়ার খুলে দেবে আবার নিজেকে মনে মনে বিপরীত লিঙ্গের দাবি করে সমলিঙ্গের কারো সাথে সমকামিতায় লিপ্ত হওয়ার পথকে সহজ করে দেবে হ্যাঁ এই বিকৃত যৌনাচারের সবকি আজ দেয়া হচ্ছে আপনার আদরের সন্তানটিকে আপনি যাকে ছেলে বলে জেনে আসছেন হতে পারে সেই সবক পেয়ে নিজেকে মেয়ে দাবি করে বসবে অপর কোনো ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে সেম বিষয়টা ঘটতে পারে আপনার আদরের মেয়ের ক্ষেত্রেও এখন সিদ্ধান্ত আপনার আপনি আপনার সন্তানকে কেমন মেজাজে দেখতে চান আপনি কি চান আপনার কোমলমতি সন্তানটি এমন কুরুচিপূর্ণ বিকৃত স্বভাবে বেড়ে উঠুক শরীফ থেকে হঠাৎ শরীফা হয়ে যাক নিশ্চয়ই নিজের সন্তানের ব্যাপারে আপনি কখনো এমনটি চান না কিন্তু আপনি না চাইলেও আপনার সন্তানকে আত্মপরিচয়হীন সংশয়গ্রস্ত বিকৃত মনা করে গড়ে তোলার জঘন্য সব কার্যক্রম বাস্তবায়নের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বিশ্বের সব লম্পট শ্রেণী এই ষড়যন্ত্রের পেছনে কলকাঠি নাড়াচ্ছে পশ্চিমা বিশ্ব ও তাদের মদতপুষ্ট বিভিন্ন দেশীয় NGO Bandhu social welfare inclusive Bangladesh no passport voice ব্রাকের অধীনে পরিচালিত সমতন্ত্র ইত্যাদি দৈনিক সমকালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দেশব্যাপী ট্রান্সজেন্ডারবাদ নিয়ে কাজ করছে তিরিশটি কমিউনিটি বেসড অর্গানাইজেশন ধ্বংসাত্মক এই মতবাদের পক্ষে ব্রাকের অদ্যত্বপূর্ণ অবস্থান আজ সবার সামনে স্পষ্ট যার প্রমাণ তারা দেখিয়েছে এলজিবিটি আন্দোলনের সকল কর্মকাণ্ড বিস্তারে তাদের প্রকাশ্য অবস্থান এর জন্য অর্থায়ন শরীফার গল্পের অসংগতি তুলে ধরে বইয়ের সেই পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলায় একজন সচেতন মুসলিম শিক্ষককে চাকরিচ্যুত করার মাধ্যমে আমার প্রিয় মুসলিম ভাই বোন আপনার সন্তানের কল্যাণ কল্যাণের জন্য কোনো নীতিবান সৎ শিক্ষক কথা বলুক তাদের সচেতন করুক এটাও এই লম্পট শ্রেণী কিছুতেই বরদাস্ত করে না কেননা তাদের সাথে হাত আছে পশ্চিমা বিশ্বসহ দেশের তাগুত মোরলদের সুতরাং এসব ভয়ঙ্কর বিকৃতি থেকে আপনার সন্তানদের রক্ষা করতে হলে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে সতর্ক করতে হবে আপনার কোমলমতি সন্তানদের তাদের অন্তরে এসব ধ্বংসাত্মক নোংরা কার্যক্রমের প্রতি ঘৃণা জাগ্রত করতে হবে আপনার সন্তানরা যেন আদর্শবান ও সৎ শিক্ষকদের কাছে জ্ঞান লাভ করে বিকৃত স্বভাবের ফেরিওয়ালা শিক্ষকদের পরিহার করে চলে এমন বিকৃত মেজাজধারী কারো দিকে ঝুঁকে না পড়ে সেই ব্যাপারে আপনাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে যেসব শিক্ষা প্রতিষ্ঠান এসব ধ্বংসাত্মক মতবাদ প্রচারে কাজ করে চলেছে সেসব প্রতিষ্ঠানে নিজের সন্তানদের ভর্তি করবেন না আর্থিকভাবে তারা যেন লাভবান হতে না পারে এজন্য তাদের উৎপাদিত সকল পণ্য এবং আয়ের উৎসগুলোর সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে আপনারা বয়কট করুন তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন আমার প্রিয় মুসলিম ভাই ও বোন আপনার সন্তানদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করুন সমকামিতা জেনাভে বিচার আল্লাহর সৃষ্টির মাঝে বিকৃতি সাধন ইত্যাদি যখন অপরাধগুলো যে কতটা ভয়ঙ্কর এবং আল্লাহ তার রাসুলের অভিসম্পাতের কারণ এ ব্যাপারে তাদের সতর্ক করুন সাহি বুখারিতে এসেছে ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু বলেছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা নিসা ইবির সাল্লাহ পুরুষদের মধ্যে নারীর বেশ ধারণকারীদের এবং নারীদের মধ্যে পুরুষের বেশ ধারণকারিনীদের অভিশাপ দিয়েছেন কাজে সম্পূর্ণ সুস্থ শরীর নিয়ে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নিজেকে বিপরীত লিঙ্গের বলে দাবি করে বিপরীত লিঙ্গের লোকদের ন্যায় পোশাক পরে তাদের বেশভূষা ধারণ করে এবং লিঙ্গ পরিবর্তন সার্জারি করে তাহলে এর সবগুলোই হারাম তাছাড়া ট্রান্সজেন্ডার বাদকে আইনিভাবে প্রতিষ্ঠিত করা হলে সমকামিতা সহ সম্পত্তির উত্তরাধিকার নারীর জন্য নির্ধারিত স্থানে পুরুষের অনুপ্রবেশের মতো এমন অনেক বিষয় ঘটবে যা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক ঘৃণ্য এই ট্রান্সজেন্ডার বাদ আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের সামিল পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে ইবলিস বিতাড়িত হওয়ার সময় আল্লাহকে বলেছিল লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুযা ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম فليبتكن آذان الأنعام ولا آمرنهم فليغيرن خلق الله অবশ্যই আমি তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী হিসেবে গ্রহণ করব। আর অবশ্যই আমি তাদের পথভ্রষ্ট করব। মিথ্যা আশ্বাস দেব এবং তাদেরকে পশুদের কর্ণছেদন করতে বলবো এবং আল্লাহর সৃষ্ট আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি ট্রান্সজেন্ডার আক্ষরিক অর্থেই একটি শয়তানি এজেন্ডা আর সমকামিতার কারণে লুত আলী হিসালাতামের সম্প্রদায়কে আল্লাহ তালা ভয়ঙ্কর শাস্তি দিয়েছেন তা পবিত্র কোরআনে আমাদের জানানো হয়েছে আল্লাহ তালার আদেশে এই অবাধ্য সম্প্রদায়ের পুরো জনপদকে উল্টো করে সজোরে জমিনে ধসিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেন ফালাম্মা যা আমরুনা যা আলনা আলিয়াহা সাফিলাহা ও আমতরনা আলিহা হিজারত মিন সজ্জিল অবশেষে যখন আমার নির্দেশ এসে গেল তখন আমি সেই জনপদকে উপর থেকে নিচ করে উল্টে দিলাম আর তাদের উপর স্তরে স্তরে কাকর পাথর বর্ষণ করলাম হাদিস শরীফ এসেছে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন লাহ ইলা রাজুলিন আতা রাজুলান আউ ইমরা আতান ফিদ্দুবুর যেই লোক কোনো পুরুষ বা স্ত্রী লোকের মলদারে সঙ্গম করে কেমন দিবসে আল্লাহ তালা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালানু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন অভিশপ্ত ওই ব্যক্তি যে কোনো জন্তুর সাথে সঙ্গম করে অভিশপ্ত ওই ব্যক্তি যে লুতের অনুরূপ সমকামিতায় লিপ্ত হয় সুতরাং আমার প্রিয় মুসলিম ভাই ও বোন ধ্বংসাত্মক ট্রান্সজেন্ডার সমকামিতার মতো যখন অপরাধগুলো থেকে আপনার সন্তানকে বাঁচাতে হলে এসব মতবাদ প্রসারে যারা কাজ করে যাচ্ছে যারা তাদের সমর্থন করছে ফান্ডিংয়ের মাধ্যমে তাদের সহায়তা করছে তাদের সবার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে তাদের সব ভিন্ন প্রয়াস সমূলে উপড়ে ফেলতে হবে এই সময়ে আন্দোলনের পাশাপাশি আমাদের মূল শত্রুকে চিনে নিতে হবে যারা এই পাপাচারকে বার্তাকে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে চাচ্ছে তাদের ধ্বংস না করে এই পাপাচারকে বন্ধ করা যাবে না আমরা এবার আন্দোলন করব তারা আবার নতুন কৌশলে তাদের কার্যক্রম শুরু করবে তাই আসুন এই আন্দোলনের পাশাপাশি আমরা তাদের শক্তি ও ক্ষমতাকে ধ্বংস করে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ধ্বংসাত্মক সকল মতবাদ থেকে আমাদের মুসলিম প্রজন্মকে হেফাজত করুন আমিন ইয়া রব্বাল আলমিন